চিনু কোথায় আছো তুমি এখানেই আছি চিটি আমাকে ডাকছো কেন আমি বল নিয়ে খেলছিলাম তখন আমার বলটা উপরে উঠে গেছে ওটা তুমি পেড়ে দাও না প্লিজ প্লিজ পেড়ে দাও না একটু প্লিজ আরে এটা তো অনেক উপরে <laughs> চিনুকে জিরাফ নাকি চিটি ও কিভাবে অত উপর থেকে বলটা পেড়ে দেবে আরে জিরাফ সেটা আবার কি হুম চিড়িয়াখানাতে আমার একটা জিরা বন্ধু আছে চলো দেখো ওই দেখো জিরা কেমন আছো জিরা দেখো দেখো মাজরা দেখো কত খুশি নাচ দেখো বাচ্চাটা মুখে নিয়ে হাসি <laughs> জন্মদিন কে কিনে ওরা হয় মতো দেখো জিরাফ ভালো আছো জিরাফ আমরা হলাম জিরাফ লম্বা গলা জিরাফ পৃথিবীতে আছে আট রকম জিরাফ সবজি খাই সবে আমরা তৃণভোজী ফল দেখলে তো আমাদের চিনু জিরাফটা সত্যি অনেক লম্বা আর কত বড় গো ওরা কোথায় থাকে তুমি কি জানো চিটি জিরাফরা থাকে আফ্রিকাতে ওরা সব থেকে লম্বা জন্তু ওদের গলাটাই হয় ছয় ফিট লম্বা বলছো কি চিহ্ন এত লম্বা বাবা গো কত লম্বা মেয়ে জিরাফ চোদ্দ ফিট অবধি লম্বা হয় ওরে বাবা আর ছেলেরা ওরা কত লম্বা হয় <laughs> ছেলেরা আঠেরো ফিট অবধি লম্বা হয় <laughs> বুঝলে পাপু কত আশ্চর্য জন্তু এই জিরাফেরা বুঝলে তো বুঝলাম তাহলে তুমিও বুঝেছ তো চিট্টি এরা ভীষণ লম্বা আর তৃণভোজী এরা খুব শান্তও হয় আর তোমরা কি আরও কিছু জানতে চাও